আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার নিকটে অবস্থান করছিলেন এমন সময় তিনি জনৈক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন সে হাফসা রদিল্লাহ তাল্লাহা এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে আয়সা রদিল্লাহ তাল্লাহা বললেন হে আল্লাহ রসুল এই একজন ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে তিনি বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাকে হাফসার অমুক দুধ চাচা বলে মনে হচ্ছে তখন আয়সা রদিল্লাহ তাল্লাহা বললেন আচ্ছা আমার অমুক দুধ চাচা যদি জীবিত থাকতো তাহলে কি সে আমার ঘরে প্রবেশ করতে পারত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ পারত কেননা জন্মসূত্রে যা হারাম দুধ পানও তাকে হারাম করে